পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد ونبي أبي قطدة الأنصاري رضي الله تعالى عنه في قصة صيده الحمار الوحشي وهو غير محرم إلى آخر الحديث আমরা হজ পর্বের কয়েকটি অধ্যায় আলোচনা করেছি আমরা এখন পৌঁছে গেছিলাম যে এহরাম অবস্থায় আপনি এহরাম বেঁধে নিলেন এ অবস্থায় যে কাজগুলি নিষিদ্ধ কোন কোন কাপড় পরা যাবে না কি কি কাজ করা যাবে না এরপর যে আমরা পৌঁছেছিলাম যে স্থলচর কোনো পশু এহরাম অবস্থায় শিকার করা যাবে না এমনকি যিনি এহরাম অবস্থায় নাই তাকে সহযোগিতাও করা যাবে না ইশারাও করা যাবে না ইঙ্গিতও করা যাবে না কোনোভাবে তাকে কোনো সহযোগিতা করা যাবে না এমনকি যিনি মহরেম না অর্থাৎ এহরাম অবস্থায় না তিনি যদি এহরাম অবস্থায় যারা আছেন তাদের জন্য স্বীকার করেন তবুও ওই পশুর গোস্ত মহরেম অবস্থায় খাওয়াও যাবে না তাহলে যিনি মহরেম অবস্থায় আছেন তিনি তো করবেন না মহরম অবস্থায় নাই তাকে কোনো সহযোগিতাও করবেন না এমনকি যিনি এহরাম অবস্থায় নাই তিনি এহরাম অবস্থায় যারা আছে তাদের উদ্দেশ্যে স্বীকারও করবেন না তাহলে এই শর্তগুলি পাওয়া গেলে এহরাম অবস্থায় থাকা ব্যক্তির জন্য ওই গোস্ত খাওয়া হালাল হবে নচেত হালাল হবে না আবু কাতাদা রাজি আল্লাহ তালা আনহু তিনি এহরাম অবস্থায় ছিলেন না তিনি একটি কি করলেন আল হেমারুল ওয়াসি জঙ্গলি গাধা বা নীল গায়ে যাকে বলে কেউ কেউ বলছেন স্বীকার করলেন বহু আগাই রোমহারেম তিনি এরাম অবস্থায় ছিলেন না ফকাল রাসুল্লাহ সাল্লাম আসহাবে ওইটাকে স্বীকার করার পরে তিনি নিয়ে আসলেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী সাহাবা ইকলামকে জিজ্ঞেস করলেন ওয়াকানু মোহারিমিন সাহাবা ইকলাম এহরাম অবস্থায় ছিলেন হাল মিন কুমাহাদুন আমারা কেউ কি তোমাদের আবু কাতদাকে নির্দেশ করেছিল আও আশারা ইলাই বিষয় অথবা ইশারা করেছিল চোখ দিয়ে বা হাত দিয়ে বা কোনো ইঙ্গিত করে কালুলা সাহাবা একরাম বললেন যে না আমরা এমনটা তাকে কোনো সহযোগিতাও করি নাই নির্দেশও করি নাই ইশারও ইঙ্গিতও করি নাই আবু কাতাদার তিনি নিজেই একাকি সেটা স্বীকার করেছেন কালা ফাকুলু মা বাকিয়ামিল্লাহমি ওই জঙ্গলি গাধার যে অবশিষ্ট গোস্ত রয়েছে এটা থেকে তোমরা খাও এই হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন এখানে তাহলে বোঝা গেল যে মহরেম অবস্থায় বা এহেরাম অবস্থায় নাই এমন ব্যক্তি শিকার যদি করেন আর তাকে যারা এহেরাম অবস্থায় আছেন কোনো সহযোগিতা না করেন দেখিয়ে না দেন ইশারা না করেন নির্দেশ না করেন তাহলে সেটা তাদের জন্য খাওয়া যায় পরবর্তী হাদিসে আসবে যে তার উদ্দেশ্যে এহরাম অবস্থায় নাই এমন ব্যক্তি যিনি এহরাম অবস্থায় আছে তার উদ্দেশ্য যে স্বীকার করে তবু খাওয়ার হালাল হবে না যদি তার উদ্দেশ্য না করে এখানে উদ্দেশ্য ছিল না বলেই আল্লাহ নবী সাহাবাদেরকে খেতে বললেন ওয়ান সাহাব ইবনে জাসামা আল্লাইসি রাজি আল্লাহ তালান আন্না আহদা লি রাসুলিল্লাহ হেমারান ওয়াসিয়া ওহুয়া বিল আবুয়া আও বে ওয়াদ্দান ফরাদ্দাহু আলাই ওয়াকাল ইন্না লাম নারুদ্দাহু আলাইকা ইল্লা আনা হরম মোত্তাবাকুন আলাই সাহাব ইবনু জুসামা আও জাসামা আল্লাইসি থেকে বর্ণিত তিনি আল্লাহ নবী আহসালাতামের জন্যে হেমার ওয়াসি বন্য গাধার গোস্ত তিনি কি করলেন হাদিয়া স্বরূপ পেশ করলেন অহাবিল আবুয়া আল্লাহ নবী আহসালাতাম আবুয়া নামক স্থানে অবস্থান করতেছিলেন সে সময় এহরাম অবস্থায় মক্কার মদিনার মধ্যবর্তী একটি জায়গা আবুয়া যেখানে আল্লাহর নবী আলিসালাতামের মা আমেনা মৃত্যুবরণ করেছিলেন আর সেখানে তাকে সমাধি করা হয়েছিল অথবা বেওয়ান একটি জায়গার নাম ওই আবু আবা উদ্দানে তিনি অবস্থান করছিলেন ফারাদ্দাহ আলাই আল্লাহ নবী ওই সাবুবনু জাসামার হাদিয়া তিনি ফেরত দিলেন অকাল এবং বললেন ইন্না লামনা রুদ্দাহু আলাইক ইল্লা আনা হরম আসলে তোমাকে যেটা আমরা ফেরত দিলাম হাদিয়া কারণ হলো আমি এহরাম অবস্থা আছি সেই জন্যে আসলে এই সাহাবুবন জাসামাকে আল্লাহ নবী জিজ্ঞেস করে যেটা জানতে পেরেছিলেন যে এই হাদিয়াটা এই বন্য গাধাটা তিনি স্বীকার করেছিলেন আল্লাহর নবীর উদ্দেশ্যে তাই তিনি ফেরত দিয়েছিলেন আর আবু কাতাদার হাদিসে যেটা আমরা পেয়েছি যে তিনি স্বীকার করেছিলেন নিজের জন্যে মহরেম অবস্থায় যারা বা এহেরাম অবস্থায় সাহাবা যারা ছিলেন তাদের উদ্দেশ্য নয় তাহলে যদি কোনো শিকার স্থলচর প্রাণী গায়ের মোহরেম ব্যক্তি এহরাম অবস্থায় আছে সেই ব্যক্তির উদ্দেশ্যে স্বীকার করে তবু তার গোস্ত খাওয়া চলবে না এই হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন তাছাড়া ইশারা যদি না করে নির্দেশ না করে সহযোগিতা না করে এবং এহরাম অবস্থায় না এবং যারা এহরাম আছে তাদের উদ্দেশ্যে না করে এই শর্ত সাপেক্ষ হলে এহরাম অবস্থায় যারা আছেন তারা খেতে পারবেন এই দুটি হাদিসের দ্বারা আমাদের কাছে এটাই সুস্পষ্ট হয়ে গেল ওয়ালা ইশারাদি আল্লাহ তালা আনহা কালাত কালা রাসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাইসালাম বলেছেন পাঁচটি জন্তু রয়েছে জীবজন্তু কুল্লহন্না ফাসেক এরা ফাসেক হালালে এবং হারামে এদেরকে হত্যা করা জায়েজ রয়েছে হেল হালাল যেখানে হালাল এরিয়া হারাম এরিয়া যেটা মক্কার তার এরিয়ার মধ্যে একে হত্যা করা জায়েজ রয়েছে কারণ এরা ফাসেক হুয়াইসেক এরা মানুষের অনিষ্ট করে এরা খারাপই করে বুড়াই করে এই জন্য এদের সর্বাবস্থায় হত্যা করা যায় মক্কা যা হারামের এরিয়া রয়েছে মদিনার যা হারামের এরিয়া রয়েছে এই সমস্ত এরিয়ার মধ্যে এগুলিকে হত্যা করা জায়জ রয়েছে আল্লাহ করাব এর মধ্যে এক নম্বরে বিচ্ছু আর বিচ্ছু যদি হালাল হয় তাহলে সাপ অবশ্যই হালাল হত্যা করা ওয়াল হেদা চিল ওয়াল গোরাব কাক ওয়াল ফারা এবং চিকা বা ও যেটাকে আমরা ইঁদুর বলি ওয়ালকালবুল আকুর আর যে সমস্ত পশু হিংস যেটা মানুষকে ধাওয়া করে হিংস্র পশু সেটা বাঘ হতে পারে সেটা সিংহ হতে পারে সেটা চিতে বাঘ হতে পারে সেটা নেকড়ে বাঘ হতে পারে এই ধরনের যেগুলি মানুষকে কতল করে মানুষকে হানা দিয়ে ক্ষতবিক্ষত করে মানুষকে হত্যা করে এই ধরনের যা যে সমস্ত হিংস্র পশু এগুলোকে কি এই হালাল এবং হারামের এরিয়ার মধ্যে হত্যা করা জায়জ রয়েছে এহরাম অবস্থাতে এগুলিকে হত্যা করা জায়জ রয়েছে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ইমাম বুখারি এবং মুসলিম রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে বর্ণনা করেছেন ওয়ানিবিন আব্বাস আল্লাহ তালা আনহুমা আন্নান নবী আসাল্লাম এহতাজামা ওহুয়া মোহরেম মোত্তাফাকুন আলাই আবদুল ইবিন আব্বাস থেকে বর্ণিত আল্লাহ নবী আলাইসাল্লাম এহরাম অবস্থায় যখন তার গায়ে এহরামের কাপড় পরা ছিল তখন আল্লাহ নবী আলিসালাম তিনি সিঙ্গা লাগিয়েছেন শরীরের মরা রক্ত বের করার জন্যে সিঙ্গা লাগার যে পদ্ধতি আগে ছিল শিং দিয়ে টেনে বের করা অথবা এখন বর্তমান আধুনিক যুগে বিভিন্ন ওই মেশিন লাগাই দিয়ে সেটা বের করা চাইজ রয়েছে এহরাম অবস্থায় এহরাম অবস্থায় যদি কেউ সিঙ্গা লাগায় রক্ত বের করে তাতে তার এহরামের কোনো সমস্যা হবে না হজ বা ওমরার কোনো সমস্যা হবে না এটা জায়জ রয়েছে তাই রক্ত যদি কেউ ব্লাড দান করে এহরাম অবস্থায় অথবা তার শরীর থেকে রক্ত পরীক্ষা করার জন্যে ব্লাড পরীক্ষা করার জন্যে বের করে বা রক্তবাহীর হয় এক্ষেত্রে তার এহরাম নষ্ট হবে না ভেঙে যাবে না এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি এটিও বোখারি মুসলিমের হাদিস ওয়ান কাবিবিন ওজরা রাজি আল্লাহ আন কালা হমিল তু ইলা রাসুলিল্লাহ ওয়াল কামলু এটা না আলাওয়াজি কাবুন ওজরা রাজিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুলের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো ওয়াল কামলু এতনা আসারু আলা ওজি আর আমার মাথা থেকে উকুন আমার মুখের মধ্যে ঝরে ঝরে পড়তেছিল এত বেশি উকুন হয়ে গেছে তিনি এহরাম অবস্থায় ছিলেন কিছু মারা যাবে না তাই তিনি ওই মাথার যে ওকনগুলিকে মারতেছেন না কারণ মারলে তার এহরাম নষ্ট হয়ে যাবে বা তাকে ফিদিয়া দিতে হবে ফিদিয়া এহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলি নিষিদ্ধ সেগুলিকে বলা হয় মাহাদুরাতুল এহরাম এহরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাদি তাহলে এহরাম অবস্থায় কোনো কিছুকে পিঁপড়া বা কোনো পোকামাকড় বা কোন মারা যাবে না তাই কাবু নজরা রাজিয়াল্লাহ তালানহ মাথার মধ্যে ওকনে ভরে গেছে এমন কেউ কোন ঝরে ঝরে মুখ দিয়ে পড়তেছে এ অবস্থায় তাকে আল্লাহ নবীর কাছে হাজির করা হলো ফকাল আল্লাহ নবী বলেন মা কুন্ত আরা আল ওয়াজা বালাগাবিকা মা আরা তোমার যে এই উকুন তোমার শরীরের যে কষ্ট দিচ্ছে তোমার মাথায় কষ্ট দিচ্ছে বা তোমাকে কষ্ট দিচ্ছে আমি তো এতটুকু ধারণা করি নাই এই পর্যায়ে যে তোমার অবস্থা এটা তো আমি ধারণা করতে পারি নাই দেখে আতাজিদ শাহ আতান তুমি কি একটা ছাগল জবা করার ক্ষমতা রাখো কুলতুলা কাবুল মুজা বলেন না আমার একটা ছাগল জবা করার পয়সা নাই সঙ্গতি নেই আমার সঙ্গে ছাগলও নাই আলাই আল্লাহ বললেন যদি তুমি করতে না পারো পশু একটি ছাগল বা ভেড়া দুম্বা তাহলে তিনটি রোজা রাখবে অথবা ছয়জন মিসকিনকে খানা খাওয়াই দিবে তবে এই মিসকিন অবশ্যই মনে রাখতে হবে মক্কার যারা ফকির মিসকিন এদেরকেই ফিদিয়া দিতে হবে লিকুল্লি মিসকিন আ প্রত্যেক মিসকিনের জন্যে অর্ধ সা একশো আড়াই কেজি পরিমাণ তাহলে ছয় জনের জন্য ছয় কেজি ছয় আর্ধে তিন অর্থাৎ নয় কেজি পরিমাণ খাদ্য মিসকিনকে দিলে ফিদি আদায় হয়ে যাবে ছোট্ট একটা বিরতির পরে আমরা বাকি অংশ পূর্ণ করবো ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে পাপকে পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মন পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই এটা ইমানই করতে শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহানবুল আলমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুর রাজাক বিন ইউসুফ কাসিম বিন আব্বাস মুজফার বিন মহসিন আকরমুজামান বিন আব্দুল সালাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায় গুণা করার পর গুণা করতে থাকা ঘাটতি তার ভিতরে দেখা দিচ্ছে তবা করা অর্থ ফিরে আসা আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে তখনই তার পাশে তুমি নেকি করে নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় marriage or divorce.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 এগুলির কোনো একটা যদি কেউ করে ফেলে তাহলে তাকে ফিদিয়া দিতে হবে তবে এগুলি তিন প্রকার রয়েছে এই এহরাম অবস্থায় যে কাজগুলি নিষিদ্ধ কিছু রয়েছে যেটা করলে কোনো ফিদিয়া দেওয়া লাগবে না আর কিছু আছে যেটা ফিদিয়া দিতে হবে এই যেটাকে ফিদিয়াতুল আদা বলে অর্থাৎ এই ছাগল জবা করা আর না হয় তিনটি রোজা রাখা আর নয় ছয়জন মিসকিনকে সোয়া কেজি করে চাউল দিয়ে দেওয়া আর এটা হলো ফিদিয়াতুল আদা ছোট ফিদিয়া আর একটা হলো বড় ফিদিয়া স্বামী স্ত্রী যদি মিলন করে ফেলে স্বেচ্ছায় জেনে বুঝে এরা অবস্থায় হারাম তারপরে যদি করে ফেলে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে তাদের স্ত্রীর সম্মতি থাকে তারও হজ বাতিল হয়ে যাবে বাকি হজ তাদেরকে পূর্ণ করতে হবে এটাকে বলা হয় ফিদিয়া কুবরা বড় ফিদিয়া এবং কঠিন ফিদিয়া তাকে হজ বাকি পূর্ণ করতে হবে এবং তিনি পাপ করে জন্য তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাদের আর তাকে পরবর্তী বছরে তাকে হজও আবার পূর্ণ করতে হবে তার হজ বাতিল আর তাকে একটা ওর জবা করতে হবে এই হলো বড় ফিদিয়া তাহলে ফিদিয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি কেউ যদি বিয়ে করে বিয়ে করাই যায় তাহলে শুধু ভুল করেছে ক্ষমা চাইলে হবে তাকে ফিরিয়ে দেওয়া লাগবে না এভাবে কেউ যদি ভুল করে মাথা ঢেকে দেয় বা কেউ যদি অনিচ্ছাকৃত কোনো কিছু করে ফেলে অজান্তে করে সেগুলোরও ফিদিয়া দিতে হবে না জেনে বুঝে যদি করে তাহলে চুল কেটে ফেললে নখ কেটে ফেললে আবার পশু শিকার করলে স্থলভাগের তাকে যা দিতে হবে মানে যেই ধরনের পশু সে শিকার করেছে ওই ধরনের পশু তাকে জবা করে ফিরে দিতে হবে তা যদি পাওয়া না যায় তাহলে তাকে সেই পরিমাণের টাকা আদা করতে হবে তাহলে এই মাসাইলগুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ এহরাম বাঁধার পরে আপনার অনেক কিছুই নিষিদ্ধ হয়ে যায় এখানে একটা কথা আমাদের জানতে হবে এহরাম বাঁধার ফলে আপনি সাদা কাপড় পরলেন বাইকটা পরিষ্কার করলেন ভিতরটাও পরিষ্কার করতে হবে কথা আমরা আগেই বলেছি এহরাম অবস্থায় আপনার কিছু হালাল জিনিস স্ত্রী সবাস করা হালাল আপনার স্থলচর প্রাণী শিকার করা হালাল চুল কাটা হালাল নোখ কাটা হালাল বগলের বা নিচের লোম ওঠানো কাটা হালাল আপনার জন্যে সেলাই করা পোশাক পরা হালাল আপনার জন্য বিয়ে করা বিয়ে করানো হালাল আপনি পয়গাম দিবেন হালাল যে কাজগুলি আপনার জন্য হালাল ছিল এহরাম বাঁধার পরে এরাম বাধার কারণে এগুলিকে ক্ষণিকের জন্য হারাম হয়ে গেল এবং একজন হাজির সাহেব এই এহরাম অবস্থায় যা নিষিদ্ধ তা থেকে বিরত থাকার ব্যাপারে বড় সজাগ দেখা যায় পাঞ্চুয়াল দেখা যায় অ্যালার্ট দেখা যায় তাহলে হালালটাকে আপনি হারাম করে নেওয়ার মধ্যে শিক্ষণীয় হলো যে হালালটাকে যখন আপনি হারাম করতে পেরেছেন এটাকে মানতে পেরেছেন তাহলে যেটা আল্লাহ রব্বুল আলমিন আসলেই হারাম করে দিয়েছেন সেগুলি থেকে বিরত থাকা আপনার জন্য কতটুকু জরুরি এর মাধ্যমে এই শিক্ষা আল্লাহ দিতে চান হালালকে হারাম করেছ বান্দা প্রশিক্ষণ নাও তাদরিব নাও যে যেগুলি অরিজিনালি হারাম এগুলি আর কোনোদিন জীবনে তুমি আর লঙ্ঘন করবে না আল্লাহর কোনো বাধা আল্লাহর কোনো নিষেধাজ্ঞা তুমি উপেক্ষা করে সীমা লঙ্ঘন করবে না যদি এই শিক্ষা না হয় এহেরামের কাপড় পরে আপনি হালালগুলিকে হারাম করে কয়েকদিন থেকে আবার যা ইচ্ছা তাই করবেন তাহলে বুঝতে হবে হারামগুলিকে নিজের উপরে হারাম করে রাখার শিক্ষা আপনি গ্রহণ করলেন না কারণ হজের বিভিন্ন ধরনের শিক্ষা রয়েছে এখানে সামাজিক এখানে আত্মিক এখানে শারীরিক প্রশিক্ষণ এখানে অর্থনৈতিক এখানে বিভিন্ন ধরনের এক শিক্ষা রয়েছে ফিদিয়া আতুল আদা কি কখন দিতে হয় কতটুকু দিতে হয় আমরা জানতে পারলাম বোখারি মুসলিম হাদিস থেকে ওয়ান আবি হরে রাজি আল্লাহ তালা আনকাল লম্মা ফতাহ আল্লাহ আলা রাসুলে মক্কা কামা রাসুল্লাহ সাল্লাম ফিন্নাস হামিদ আল্লাহ ওয়াসনা আলাই তুম্মা কাল ইন আল্লাহ তালা হাবাস আলা মক্কা তাল ফিল ওসাল্লাত আলাইহা রাসুল্লাহু আবু হরেরা রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রব্বুল আলমিন যখন তার রাসুলের জন্যে মক্কার বিজয় ডাঙ্কা যখন বেজে গেল আল্লাহ নবী আলিয়াল্লামকে হত্যার জন্য ষড়যন্ত্র করলো মক্কাবাসী অমুসলিমরা আল্লাহ নবী কী অপরাধ করেছিলেন চেয়েছিলেন যাদের জন্য শান্তি হেদায়তের পথ মঙ্গলের পথ জান্নাতের পথ তিনি তার ব্যক্তিগত পরিবার নিজের কোনো ফায়দার জন্য নয় মানব মানুষকে পথহারা দিশাহারা যারা অন্ধকারে নিমজ্জিত জাহেলিয়াতের অমানসিকাতে যারা একেবারে ডুবে হাবুডুবু খাচ্ছিল অশান্তির দাবানলে যখন দাও দাও করে জ্বলছিল শান্তির দূত পীর নবী মোহাম্মদুর রসুল্লাহ রাহমাতুল্লাহ আলমিন মক্কাবাসীদেরকে দাওয়াত করলেন তারা দাওয়াত না গ্রহণ করে তার কথা না শুনে বরং তাকে হত্যার ষড়যন্ত্র করল আল্লাহর নবী আল্লাহর ইঙ্গিতে হিজরত করে মদিনায় গেলেন সেখানেও গিয়েও তারা বিভিন্নভাবে নির্যাতন জ্বালাতন মদিনার মোনাফেক এবং ইহুদিদের সহযোগিতায় ষড়যন্ত্রে বিভিন্নভাবে তিনি শিকার হলেন আর একের পরে এক নবীর সঙ্গে তারা যুদ্ধ চালিয়ে গেল বদরের যুদ্ধ হলো ওহদের যুদ্ধ হলো বিভিন্ন যুদ্ধ হয়ে গেল আল্লাহর নবী আলিসাল্লাম অষ্টম হিজড়িতে তিনি মক্কা বিজয় করলেন আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকে যে মক্কা থেকে যারা ভাগিয়ে দিয়েছিল সেই মক্কায় তিনি বীরবেশে প্রবেশ করলেন এবং মক্কার সেই দুরাচার সেই বিধুরবীরা রাসুলের সামনে এসে মাথা নত করে তাদের অপরাধ স্বীকার করতে বাধ্য হলো আল্লাহ নবী আলিসালাতামকে যখন আল্লাহ এই মক্কার বিজয় দিয়ে দিলেন কামা রাসুল উল্লাহ সাল্লাম ফিন্নাস আল্লাহ নবী বিজয়ের পরে তিনি মানুষের সামনে দাঁড়িয়ে গেলেন ফাহমেদ আল্লাহ আলাই তিনি আল্লাহর প্রশংসা করলেন যে মোহানবুল আলমিন একদিন এই মক্কা থেকে বের হয়ে যাওয়ার জন্য নির্দেশ করেছিলেন যে এই মক্কার অমুসলিমরা নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছিল শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে প্রতিটি দিক থেকে সেই জায়গাতে তিনি ফিরে আসলেন বীরবেশে মহানব্বুল আলমিনের নিয়ামাতের প্রশংসা করলেন সুম্মা কালের পরে বললেন ইন্নআল্লাহ তালা হাবাসা আম্মাক্কাত আলফিল আল্লাহ রব্বুল আলমিন এই মক্কা থেকে হাতি বাহিনীকে কি করেছিলেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বন্দি করে দিয়েছিলেন ওই আব্রাহা যখন ইয়ামান থেকে মক্কাকে ভাঙ্গার জন্যে বিরাট বিশাল তিরিশ হাজার সৈন্য নিয়ে মক্কাকে ধ্বংস করার জন্যে এসেছিল তখন আল্লাহ রব্বুল্লা আলমিন ওই তাদের হাতিগুলিকে মক্কাতে আসা বিরুত মানে মক্কার দিকে যখনই মুখ ফেরানো হয় হাতি এদিকে আর আসে না অন্যদিকে নিলে ঠিকই চলে আর ওই বাহিনী শেষ পর্যন্ত যখন তারা জোরপূর্বক মক্কায় প্রবেশ করলো আব্রাহ তার সৈন্য নিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন পাঠিয়ে দিলেন ওয়ারসালা আলহিম তৈরান আবিল আল্লাহ রব্বুল্লা আলমিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন প্রত্যেকটি পাখির মুখে একটা করে পারমাণবিক বোমা আর দুই পায়ে দুইটা তিনটা করে বোমা নিয়ে মহান রব্বুল আলমিন পাখি পাঠিয়ে দিলেন আব্রাহার বিশাল সে বাহিনীকে ধ্বংস করার জন্যে বিমান বাহিনী আল্লাহর দেওয়া এসে গেল আর সেই বোমা নিয়ে পাখি প্রত্যেকের নামে নামে একটা করে একজনের উপর তিনটা করে ছাড়তে লাগলো সব হালাক হয়ে গেল ধ্বংস হয়ে গেল আবরাহা ভাগতে থাকলো ভাগতে ভাগতে রাস্তার মধ্যে তাকে পাখি গিয়ে তার উপরে তার বোমা ছাড়লো সেও মরে খতম হয়ে গেল তাই আল্লাহ নবী বলেন যে ওই হাতি বাহিনীকে যে জন্যে সুরা ফিল হাতির একটি সুরা আল্লাহ নাজিল করলেন বিসমিল্লাহ রহমান রাহিম আলাম তারা কাইফা ফাল রব্বু কাবি আসহাবিল ফিল আলম ইয়াজ আল ফির ফি ওয়ার ওয়ারসালা আলাইহিম তৈরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিং সিজিল ফাজা আলাহুম কাসফিম মাকুল ওই পাখি হাতি বাহিনীকে একেবারে পশুর সেই যে খাওয়া খাওয়ার পরে আবার সেটাকে বাইর করে দিলে যেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয় একেবারে সেটাকে মলে দেওয়া হয় ওই ধরনের করে দেওয়া হলো তাদেরকে একেবারে আল্লাহ রব্বুল আলমিন মাটির সঙ্গে সবকে মিশিয়ে দিলেন সেই মহান রব্বুল আলমিন হাতি বাহিনীকে রোকে দিয়েছিলেন আজকের দিনে আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকে এবং মমিনদেরকে এই মক্কা থেকে যাদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছিল আজ এই মক্কার আজ শক্তি তাদের হাতে আজ এই মক্কার উপরে মমিন এবং তার রাসুলকে আল্লাহ রব্বুল ক্ষমতা দান করেছেন তাদের হাতে আজ মক্কা বিজয় হয়েছে ওয়াইনাহালাম তাহিল্লা লিয়াহাদিন কানা কাবলি এই মক্কায় হত্যা যুদ্ধ বিগ্রহ আমার আগে কাউরি জন্য হালাল করা হয় নাই ওয়াইনামা ওহিল্লাত লি সাআতান মিন নাহারিন আমার জন্যে দিনের একটি অংশকে এই মক্কায় যুদ্ধ করার জন্য হালাল করে দেওয়া হয়েছিল আসর পর্যন্ত আদি আমার পরে আর এই মক্কা কাউরির জন্য আর হালাল হবে না একটা সময় মক্কা বিজয়ের জন্যে আমাকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন আসর পর্যন্ত আর পরবর্তী কাউরি জনে মক্কা হালাল হবে না ফালা উনাফারু সাইদুহা ওয়ালা ইউখতালা শৌকুহা ওয়ালা তাহিল্লু সাকেতা তোহা ইল্লালি মুনশেদিন আল্লাহ নবী বললেন এই মক্কার কোনো পশুকে তাড়ানো যাবে না এই মক্কায় শুধু মানুষ নিরাপদে থাকবেন তা না অমান দাখালাহু খান আমিনা এই মক্কায় যে প্রবেশ করবে সে নিরাপদে থাকবে কেউ যদি কাউরি বাবাকে হত্যা করে হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করে ওই হারামের এরিয়ায় গিয়ে বাবার কেসাসের জন্য ওইখানে তাকে হত্যা করতে পারবে না ওইখান থেকে বাইর করে নিয়ে গিয়ে বাইরে তার বিচার আচার হবে তাহলে মক্কায় মানুষের জন্য যেমন মক্কা নিরাপদ এমন পশু পাখির জন্যও নিরাপদ মক্কার হারামের এরিয়ার মধ্যে কোনো পশু কোনো পাখি তাকে ভাগানো যাবে না তাকে হত্যা করা যাবে না তাকে শিকার করা যাবে না পশু পাখির জন্যেও মাটি যেমন নিরাপদ আকাশও নিরাপদ মানুষ নিরাপদ পশু পাখিও নিরাপদ এই বালাদুল আমিন এই আমানতের শহর যেখানে সবার জন্য সমান এখানে আল্লাহ রব্বুল আলমিন এই মক্কার বৈশিষ্ট্যতা দান করেছেন তা আল্লাহ বললেন যে এখানে তার কোনো শিকারীকে শিকার করা যাবে না ভাগানো যাবে না এখানের কোনো কাটা কাটা যাবে না এখানে পড়ে থাকা কোনো জিনিস নেওয়া যাবে না তবে সেটা যার তাকে পৌঁছে দেওয়ার জন্যে তাকে জানিয়ে দেওয়ার জন্য কার এটা হারিয়েছে এই উদ্দেশ্যে নেওয়া যাবে তাছাড়া ওইখানের হারামের এরিয়ার কোনো কিছু হাতের মধ্যে উঠাও যাবে না আমাদেরকে যেন আল্লাহ নিরাপদে রাখেন আকুল কাউলিহাদ আস্তাকফুল আলী আলাকুম আলী সাইল মুসিন ফাস্তাক ফিরো ওসাল্লাহবিনা